আনাস রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন রুবাই বিনতে নাজর রদিল্লাহ তাল্লাহা এক কিশোরীর সামনের দাঁত ভেঙে ফেলেছিল তারা ক্ষতিপূরণ চাইল আর অপরপক্ষ ক্ষমা চাইল তারা অস্বীকার করল এবং নবী সাল্লাহ সাল্লামের নিকট এলো তিনি কিসাসের আদেশ দিলেন আনাস ইবনু নাজুর রদিল্লাহ তাল্লাহ্ন তখন বললেন হে আল্লাহ রসুল রুবাইয়ের দাঁত ভাঙা হবে না যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার কসম তার দাঁত ভাঙা হবে না তিনি বললেন হে আনাস আল্লাহর বিধান হলো কিসাস অতপর বাদীপক্ষ রাজি হয় এবং ক্ষমা করে দেয় তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর বান্দাদের মধ্যে এমন বান্দাও রয়েছেন যে আল্লাহর নামে কোনো কসম করলে তা পূরণ করেন ফারাজি রহমতুল্লা আলহি হুমায়দ রহমতুল্লা আলহি সূত্রে আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ হতে রিওয়ায়ত করতে গিয়ে অতিরিক্ত বর্ণনা করেছেন যে তখন লোকেরা রাজি হলো এবং ক্ষতিপূরণ গ্রহণ করলো